কথার মাধ্যমে মানুষ জান্নাত লাভ করবে মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাই মিথ্যাই মানুষের মান সম্মান হারিয়ে যায় মিথ্যাই মানুষকে পরকালে জাহান নামে নিয়ে যাবে কাজেই সত্য মিথ্যার বিষয়টি আমাদের অতীব গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন এ ব্যাপারে আমরা যারা দিন প্রচার করছি তাদেরকে সতর্কবাণী পেশ করো তো আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন হে ইমানদারগণ যখন তোমাদের সামনে কোনো ফাঁসেক বা কোনো ব্যক্তি কোনো কথা নিয়ে আসবে তখন তোমরা তা তদন্ত করে দেখো তদন্ত না করে তার প্রতি আমল করা বা কাউকে সেটা বলার পদক্ষেপ নিও না এতে তোমরা অপমান হয়ে যাবে আল্লাহ তালা এখানে শরীয়ত তদন্ত করার জন্য কঠিনভাবে বললেন তিনি বললেন তদন্ত করে না বললে ফলাফলে অপমান নেমে আসবে এই কথাটি আবদুল ইবনা আমর রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হাদ্দেসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই প্রথম বাক্যে বললেন বাল্যেগু আননি ওলা আয় আমার যদি একটি কথা তোমাদের জানা থাকে তাহলে সেটা তোমরা অন্যকে বলে দাও আর তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই এই দুইটি বাক্য বলার পরে তৃতীয় বাক্যটি আল্লাহ রসুল বললেন অমান কাদাবা আলাইয়া মোতামেদান ফালিয়াতাবাউয়া মাকাদাহমিনান নার কেউ যদি কোনো কথা জেনে বুঝে তদন্ত না করে আমার উপরে আরোপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম সম্মানিত সারা পৃথিবীর দিনী ভাই বোন যারা পিস টিভিতে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাচ্ছেন তাদেরকে আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা পেশ করতে গিয়ে বলতে চাই দেখুন তিনটি বাক্য প্রথম বাক্যে আল্লাহ রসুল বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও পরের বাক্যে তিনি বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই পরের বাক্যে তিনি বললেন যে কেউ যদি কোনো কথা আমার উপরে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এবার আপনি বলুন যারা দিন প্রচার করছে তাদের অবস্থা কি হবে কথা যদি মিথ্যা হয় যারা বাণী ইসরায়েলের কাহিনী বলছে যদি সত্য না হয় মিথ্যা হয় তাহলে কি হবে তাহলে ফলাফল হবে জাহান্নাম আবারও ভালো করে দেখুন প্রথম বাক্যে আল্লাহ রসুল বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি জিম্মেদারি যখন শরীয়তের যে কথা সে অবগত হবে সে আর জানাবে এই বাক্যটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের বক্তব্যে বলেছিলেন যে আলাহাল তো আমি কি আমার দায়িত্ব পালন করেছি আমার উপরে যে রেশালাত দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিকে আমি পৌঁছেছি তখন সাহাবিগুন বলেছিলেন জি হ্যাঁ আপনি পৌঁছেছেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি এই কথা বলার পরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যারা আজকে উপস্থিত রয়েছে তারা যেন অনুপস্থিত লোকদের এই কথা পৌঁছে দেয় অত্র বোখারে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যেই কথাটি মানুষ জানতে পারবে সেই কথাটি আর জানিয়ে দিবে এটা তার উপরে জিম্মেদারি চেপে গেছে জানার সাথে সাথে যেমনই সে জানলো যে আমাকে ডান হাতে পানি পান করতে হবে কেন বাম হাতে শয়তান পানি পান করে যার ডান হাতই নেই তাহলে তার তো বাম হাত সব কাজে ব্যবহার হবে কিন্তু ডান হাত আছে তখন তার খাওয়া পান করার ব্যাপারে বাম হাত ব্যবহার করার কোনো সুযোগই নেই এই কথাটা আপনি জেনে নিলেন যখন জেনেছেন তখন থেকে নিয়ে যাকে পাবেন বা যাকে দেখবেন যে সে বাম হাতে পানি পান করছে তাকে বলে দিবেন বাম হাতে চা পান করছে তাকে বলবেন বাম হাতে কিছু খাদ্য খাচ্ছে পান করছে তাকে বলবেন কেননা আপনি এটা জেনে গেছেন এটা আল্লাহর রাসুল বলে দিলেন পৃথিবীর সকল মানুষের উপরে এই জিম্মেদারি চেপে যাবে জানার সাথে সাথে যে সে আর বলবে রাসুল সাল্লা সাল্লাম এই কথাটা বললেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও তারপরে তিনি বললেন বাণী ইসরায়েলের কাহিনী বলো তাহলে দুইটা কথা হলো একটা তার কথা একটা বাণী ইসরায়েলের কথা কিন্তু তৃতীয় কথাটি তিনি বললেন কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এবার আপনি ভালো করে বুঝেন যে আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে দাম্বি মতবেলাই এ দোয়াটা পড়তে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত পাপ হতে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে দাম্বি মতবেলাই তো এটা যে আল্লাহ রসুল বলেছেন তাহলে প্রমাণ হতে হবে আমরা তো জানি যে কেয়ামাত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তাহলে এই দোয়া খুঁজে পাবে না পাবে কি আস্তাক ফিরুল্লাহ হাইউল কাইমত বলে এটা পাবে এই দোয়ার পরিবর্তে এটা চালু হয়ে গেছে তো এটা এটা হলো মিথ্যে এই কথা আল্লাহ রসুল বললেন কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এই যে আমরা শুনি যে আল্লাহ তালা আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন মোহাম্মদ আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আমি পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না এটা একটা একেবারেই মিথ্যা কথা যে এই কথাটা যে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন এটার যদি প্রমাণ না হয় তাহলে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে মিথ্যারোপ করা হলো যার ফলাফল হবে জাহান্নাম যারা বলছে তারাও জাহান্নামে যাবে যারা আমল করছে তারও ফলাফল ভয়াবহ কেন না না বুঝে আমল করবে কেন না জেনে না তদন্ত করে আমল করবে কেন আর একজন আলেম না জেনে না বুঝে তদন্ত না করে কথা বলবে কেন আমরা তো রাসুল সাল্লাহ সাল্লামের ওই হাদিস দ্বারা বলতে চাচ্ছি কেউ যদি শরীয়তের ব্যাপারে কোনো কথা বলে আর সেটা যদি ঠিক হয়ে যায় তবুও সে মিথ্যক কেন তাকে তদন্ত ছাড়া বলতেই আল্লাহ রাসুল নিষেধ করেছে তুমি শরীয়তের কোনো কথাই বলতে পাবা না তদন্ত ছাড়া শরীয়ত প্রচার না হওয়া ভালো কিন্তু মিথ্যা প্রচার হওয়া ভালো নয় একটা শরীয়ত প্রচার হয়ে গেল রাসুলের নামে মিথ্যে তাহলে সেটা তো সবাই আমল করবে তাহলে ফলাফল কি হবে যত মানুষ ওই আমল করবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওরা যত পাপ করেছে সমস্ত পাপ যিনি এই কথা বলেছেন তার উপরে হবে কেউ যদি না জেনে শরীয়তের কোনো কথা বলে এতে যত পাপ হবে সমস্ত পাপ সে ব্যক্তির হবে যে ব্যক্তি এই কথা বলেছে কেউ যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ তার হবে অতএব সতর্ক থাকা কত জরুরি সম্মানিত দিনই ভাই বোন আমরা বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লামের এই কথাটি অতীব গুরুত্বপূর্ণ আমরা অনেক কথা রাসুলের নামে মিথ্যা জানি যেমন আমরা জানি হব্বুল আতান মিলাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা একটা মিথ্যা কথা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি এরপরে আমরা আবারও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান عطشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় he faces. my, question is, about, He listens. My question is about the beard, about Imam Mahdi. What the people believe in?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 To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এই গ্রন্থের মধ্যে সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পিস টিভির সামনে বসে গুরুত্বপূর্ণ কথা শুনছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আন্তরিকভাবে আল্লাহ যেন আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করেন আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর দিনের উপরে রাখেন যাতে করে আপনাদের পরকাল রক্ষা হয় আর ইহকালে ইমান আমার নিয়ে বেঁচে থাকতে পারেন বলছিলাম কেউ যদি শরীয়তের ব্যাপারে কোনো কথা বলে আর সেটা যদি ঠিক হয়ে যায় তবুও সে মিথ্যুক কেন তাকে তদন্ত ছাড়া বলতেই আল্লাহ রসুল নিষেধ করেছে শরীয়ত প্রচার না হওয়া ভালো কিন্তু মিথ্যা প্রচার হওয়া ভালো নয় একটা শরীয়ত প্রচার হয়ে গেল রাসুলের নামে মিথ্যে তাহলে সেটা তো সবাই আমল করবে তাহলে ফলাফল কি হবে যত মানুষ ওই আমল করবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওরা যত পাপ করেছে সমস্ত পাপ যিনি এই কথা বলেছেন তার উপরে হবে কেউ যদি না জেনে শরীয়তের কোনো কথা বলে এতে যত পাপ হবে সমস্ত পাপ সে ব্যক্তির হবে যে ব্যক্তি এ কথা বলেছে কেউ যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ তার হবে বিশেষভাবে দিনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলছি যে যারা দিন প্রচার করছি তাদের অবশ্যই সত্য কথা বলা একান্ত জরুরি তদন্ত করে কথা বলা একান্ত জরুরি আমরা জানি আমরা শুনেছি যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা একটা মিথ্যা কথা আমরা শুনেছি উতুলবুল এলম অলাউকানাবি সিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও এটা একটা মিথ্যা কথা এই কথাটা বোখারি মুসলিমের সহি হাদিসের একেবারে হুবাহু বিরোধী চীন যেতে হবে কেন বিদ্যা অর্জনের জন্য দূরে থেকে দূরে থেকে দূরে যেতে হবে এই কথা কোরআন দ্বারা প্রমাণ হয় এই কথা সহি দ্বারা প্রমাণ হয় কেন কেনা জানে না যে মোসার আলহ সালাম একদা জনগণের সামনে কথা বলছিলেন তাকে বলা হলো যে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে তো তিনি বললেন আমি তখন আল্লাহ তালা বললেন মোসা এ কথা ভুলে হয়ে গেল আমার একজন বান্দা আছে যে সেও জ্ঞানী মোসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই সাক্ষাতের পথ কি কিভাবে যাওয়া যায় আল্লাহ তালা তাকে মাছ ভেজে নিয়ে ব্যাগে করে সেখানে চলে যাওয়ার জন্য বললেন মোসা আলাইসাল্লাম কিছু মাছ ভেজে নিয়ে ব্যাগে করে সাঁতে ইসবিন নুনকে নিয়ে চললেন দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় কত পথ চললেন তার হিসাব নেই এক পর্যায়ে তিনি এক জায়গাতে আশ্রয় নিলেন কিছু আরাম করার জন্য ঈশবিন নুন জেগেছিলেন ঈশবিন নুন দেখলেন ব্যাগ থেকে ভাজা মাছ বের হয়ে সাগরের মধ্যে চলে গেল সাগরের মধ্যে যেখানে চলে গেল সেই জায়গাটা ছিদ্র হয়ে আছে তিনি ভেবেছিলেন মৌসা আলাইসাল্লাম যখন ঘুম থেকে উঠবেন তখন আমি বিষয়টি তাকে বলে দেব মৌসা আলাইসাল্লাম ঘুম থেকে উঠে বললেন চলেন আমরা চলতে থাকি চলতে থাকলেন চলতে চলতে আরও কত পথ গেলেন এক পর্যায়ে মোসা সাল্লাম বলেন এইসবের নুন ব্যাগে কিছু ভাজা মাছ ছিল তা বের করো আমরা ক্লান্ত বোধ মনে করছি কিছু খাই এইসবের নুন বললেন আমাকে মাফ করবেন আমি দেখেছি ব্যাগ থেকে মাছ বের হয়ে চলে গেছে পানিতে আমি অবশ্য মনে করেছিলাম যে আপনি ঘুম থেকে জাগলে আপনাকে জানাবো কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে মৌসালাই সাল্লাম বললেন এইসবের নুন এইটাই আমাদের ফিরে যাওয়ার জায়গা চলো যাই সেখানে আবার ফিরে যাই আবার তারা দুইজন পদঙ্ক অনুসরণ করে ওখানে ফিরে আসলেন দেখলেন একজন লোক কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে মৌসা সাল্লাম তার সাথে কথোপকথন করলেন সালাম কালাম হলো পরবর্তীতে আর ইসবিন নন ওখানে আছেন কিনা তার প্রমাণ হলো না আমরা দীর্ঘ ঘটনা জানি পরে কি ঘটল আমরা এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি দেখুন তো শিক্ষা অর্জনের জন্য কত দূরে থেকে দূরে যেতে হবে এই হাদিসটি এমাম বোখারি রহমাহুল্লাহ তার বিদ্যা অধ্যায় নিয়ে এসেছেন বিদ্যা অর্জনের জন্য মানুষ কত দূরে যাবে দূরের কোনো হিসাব নেই কিন্তু উতলুবল এল মলাউকানা বিশ্বিন শিক্ষার জন্য চীন যেতে হলে তবুও যাও এই মিথ্যে কথা সরিয়ে তো আসলো কেন এটা কেন রাসুলের নামে ছড়িয়ে গেল সহিহাদিস তো আছেই দূর থেকে দূরে বিদ্যা অর্জন করতে যাওয়ার জন্য যেমন কাসিরুবন কায়েস বলছেন যে আমি দেমাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম একটা লোক এসে বলল ইন্নি যে তোকা মিন মাদিনাতির রসুল লেহাদিসিন বালাগানি আন্নাকা তোহাদ্দে সোহান রাসুলিল্লাহ সাল্লাম আমি রাসুলের মাদিনা থেকে আপনার কাছে এসেছি একটি হাদিসের জন্য আমি শুনেছি সে হাদিসটি আপনি বলছেন জনাব আবু দারদার রাজিয়াল্লাহ তালান আবু দারদার কাছে গিয়ে একজন ব্যক্তি কথা বললেন কোথায় মদিনা আর কোথায় সিরিয়া যেতে আসতে তিন মাস সময় লাগবে একটা হাদিসের জন্য তিন মাসের পথ চলে গেলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষার নামে এই মিথ্যা কথাটি সমাজে ছড়িয়ে আছে অথচ পাশে কত সত্য কথা আছে আমরা তাপসিরের নামে শুনেছি হারুত মারুতের মিথ্যা কাহিনী হারুত মারুত জনৈক জহুরা নামক এক মহিলার প্রেমে পড়েছিল প্রেমে পড়ার কারণে আল্লাহ তালা তাদেরকে ইরাকের বাবেল শহরের একটা ইঁদারায় উল্টাভাবে ঝুলিয়ে রেখে দিয়েছেন এটা একটা একবার আস্ত মিথ্যা কথা এই কথাটা এইভাবে ছড়িয়ে আছে দেখেন তাফসিরের নামে দিনের নামে কত মিথ্যা কথা দাউদ আলাহ ইসলামের নামে কিভাবে মিথ্যা ছড়িয়ে আছে দাউদ আলাহ ইসলাম একদা রাতে এবাদত করছিলেন হঠাৎ একটা পাখি সামনে চলে আসলো খুব সুন্দর ঝকঝকে টকটকে পাখি সেই পাখিটি ধরার জন্য তিনি এবাদত বন্ধ করে চেষ্টা করলেন পাখিটি গিয়ে জানালায় বসলো ঘরের তিনি এবাদত বন্ধ করে জানালায় পাখিটি ধরার জন্য চেষ্টা করলেন পাখিটি উড়ে চলে গেল তিনি জানালা থেকে মুখ বের করে বাইরে দেখছিলেন দেখলেন সামনে একজন মহিলা আউরিয়া নামক ব্যক্তির স্ত্রী সে নগ্ন হয়ে গোসল করছে এ দৃশ্য দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তিনি ভাবলেন এ মেয়েটিকে কীভাবে বিবাহ করা যায় তাই তিনি তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিলেন তার স্বামী যুদ্ধে গিয়ে মারা গেল এই সুযোগে তিনি তার স্ত্রীকে বিবাহ করে নিলেন নওজবিল্লাহমিন জালেক হাসা ও কাল্লা এই মিথ্যে কাহিনী আপনার একজন নবীর নামে কিভাবে মানুষ প্রচার করতে পারে তদন্ত না করে একজন নবী কি কারো স্ত্রীর প্রতি আসক্ত হতে পারেন এমন দুর্বল আচরণ দিয়ে কি আল্লাহ কোনো নবীকে সৃষ্টি করবেন এটা হতেই পারে না এটা বানে ইসরায়েলের একটা মিথ্যা কাহিনী এর ফলাফল জাহান্নাম কোনো সুযোগ নেই ঠিক তেমনিভাবে ইসফ আলাহ ইসলামের নামে কত মিথ্যা কাহিনী তিনি জুলাইখার সাথে অন্যায়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন প্রস্তুতির বিষয়টি যে মানুষ কত দুর্বল ভাষা দিয়ে ব্যবহার করেছে তিনি অন্যায় করবেন বলে বসে গেছিলেন তিনি প্রস্তুতি নিয়েছেন তারপরে আল্লাহ তালা বললেন তুমি জেনার নিকটবর্তী হয়েও না তখন তিনি উঠে দৌড়িয়ে যেতে লাগলেন এরকম কথা একজন নবীর নামে হতে পারে না এটা অবাস্তব কেননা কোরআন মাজিদে স্পষ্টভাবে এসেছে যে জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল এবং বলল হাই তালাক ইসব তুমি অন্যায় করার জন্য লিপ্ত হও তখন ইসব আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি তোমার এই প্রস্তাব থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এটা হতেই পারে না এই কথা বলার পরে তিনি আবার তাকে সতর্ক করলেন দেখো এন্নহ রব্বি সে আমার মালিক সে আমার দেখাশোনা করেন তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার দায়িত্বশীল সে আমাকে সুন্দর খেতে দিয়েছে সে আমাকে সুন্দর পড়তে দিয়েছে সে আমাকে সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছে কখনো আমি এ অন্যায় করতে পারি না যারা এ অন্যায় করে তারা অবশ্যই হবে অত্যাচারী অত্যাচারী সফল হতে পারে না অত্যাচারী কোনোদিন সফলতা লাভ করতে পারে না অতএব আমি এই অন্যায়ে লিপ্ত হব না কত মিথ্যা কথা ছড়িয়ে আছে ইব্রাহিম আলাই সালামের নামে ইব্রাহিম আলাই ইসলাম বাহির থেকে আসলেন এসে কুরবানি করবেন ছেলেকে আর আল্লাহ তালা তাকে বললেন যে তিন দিনে তিনশো উট কুরবানি করুন প্রথম দিন স্বপ্ন দেখলেন একশো উঠ কুরবানি করতে হবে পরের দিন স্বপ্নে দেখলেন একশো উঠ কুরবানি করতে হবে পরের দিন স্বপ্নে দেখলেন এক শট কুরবানি করতে হবে এটা হতেই পারে না এটা একটা অবাস্তব একজন নবীর ওপরে কিভাবে মিথ্যে ছড়িয়ে আছে যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা একটি কথা জানা থাকলে বলে দাও বাণী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই তবে যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গায় জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মিথ্যারোপ করা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আমাদের আরও কথা হবে আজকের মতো এই পর্যন্ত বলে এখানেই শেষ করছি সুবানাক আল্লাহমদেকা আশাহাদ ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা আলো আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ এবং সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান